আমাদের কথাগুলোকে মুছতে চেয়েও বহুদি মুছে দিতে ওরা কেউ পারেনি আমাদের কথাগুলোকে মুছতে চেয়েও বহুদি মুছে দিতে ওরা কেউ পারেনি আমাদের কথাগুলোকে মুছতে চেয়েও বহুদি মুছে দিতে ওরা কেউ পারেনি সত্যের কথা মোরা বলেই যাব বাধার পাহাড় যত মারিয়ে আমাদের কথাগুলোকে মুছতে চেয়েও বহুদি মুছে দিতে ওরা কেউ পারেনি আমাদের কথাগুলোকে মুছতে চেয়েও বহুদি মুছে দিতে ওরা কেউ পারেনি মিছিলে মিছিলে প্রতিবাদ প্রতিরোধ চালিয়ে যাবই অনিবাদ মানিনি মানি না মানব না কোনো দিন স্বৈরাচারী অভিযান মিছিলে মিছিলে প্রতিবাদ প্রতিরোধ চালিয়ে যাবই অনিবাদ মানিনি মানি না মানব না কোনো দিন অভিযান ওই তো সেদিনই কলিজার খুনি রঞ্জিত হলো কাফেলা আমাদের কথাগুলোকে মুছতে চেয়েও বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি আমাদের কথাগুলোকে মুছতে চেয়েও বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি সত্যের কথা মোরা বলেই যাব আধার পাহাড় যত মারিয়ে আমাদের কথাগুলোকে মুছতে চেয়েও বহু মুছে দিতে ওরা কেউ পারেনি সত্যের কথা মোরা বলেই যাব আধার পাহাড় যত মারিয়ে আমাদের কথাগুলোকে মুছতে চেয়েও বহু মুছে দিতে ওরা কেউ মিনিটের আঘাতে উড়ে গেল কত কত চোখ কত স্বপ্ন বুলেটের আঘাতে নিভে গেল কত কত কত রত্ন আঘাতে কত চোখ কত স্বপ্ন আঘাতে নিভে গেল কত কত কত রত্ন কোরআনের কথা মোরা চৌদিকে দশ দিকে বলছি আরো বলবো বাতিলের সাথে সংঘর্ষ রাজপথে করছি আরো করবো কোরআনের কথা মোরা চৌদিকে দশ দিকে বলছি আরো বলবো বাতিলের সাথে সংঘর্ষ রাজপথে করছি আরো করব এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে না যতদিন আমাদের কথাগুলোকে মুছতে চেয়েও বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি আমাদের কথাগুলোকে মুছতে চেয়েও বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি সত্যের কথা মোরা বলেই যাব বাধার পাহাড় যত মারিয়ে আমাদের কথাগুলোকে মুছতে চেয়েও বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি আমাদের কথাগুলোকে মুছতে চেয়েও বহুদিন মুছে দিতে ওরা কেউ পারেনি মুছে দিতে ওরা কেউ পারেনি মুছে দিতে ওরা কেউ পারেনি মুছে দিতে ওরা কেউ পারেনি